হলদে সবুজ ওরাংওটাং ইট পাটেল চিত পটা বন্ধু গোকুল জিজি বিজি নোয়া কেশাল ভেরি বিজি নন্দী ভ্রেণী তারে গামা নেই মামা সৌরভ আর আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে এইবার দুইবার সুকুমার পরপর দুই সপ্তাহে আমি পড়ব সুকুমার রায়ের দুইটি ছোট গল্প বাঙালি পাঠকের কাছে সুকুমার রায়ের পরিচয় দিতে যাওয়াটাই বাহুল্য তাই সে চেষ্টা আজ করব না আজকের গল্প দৃঘাংচু সত্যজিৎ রায় বলেছেন দৃঘাংচু সুকুমার রায়ের অন্যতম শ্রেষ্ঠ রচনা এই গল্পে বাস্তব অবাস্তব ননসেন্স খেয়াল রস ব্যঙ্গ কৌতুক সব যেন মিশে আছে এক একজন পাঠকের কাছে গল্পটি এক একভাবে ধরা দেবে আজ তাহলে দুইবার সুকুমারের প্রথম খণ্ডে পড়ব দৃঘাংচু ছিল রাজা রাজা একদিন সভায় বসেছেন চারদিকে তার পাত্রমিত্র আমির ওমরা সিপাই শান্তি গিজগিজ করছে এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাট নিচু করে চারদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল ক কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ সভাশুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন হঠাৎ বক্তৃতার খেয়ে হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন দরজার কাছে একটা ছেলে বসেছিল সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল যে লোকটা চামড় ছিল চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার ওপর পড়ে গেল রাজামশাইয়ের চোখ ঘুমে ধুলে এসেছিল তিনি হঠাৎ জেগে উঠেই বললেন জল্লাদ ডাক বলতেই জল্লাদ এসে হাজির রাজামশাই বললেন মাথা কেটে ফেল সর্বনাশ কার মাথা কাটতে বলে সকলে ভয় ভয় নিজের নিজের মাথায় হাত বুলাতে লাগলো রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন কই মাথা কই জল্লাদ বেচারা হাত জোর করে বলল একগে মহারাজ কার মাথা রাজা বললেন বেটা গোমুখ্য কথাকার তার মাথা কিরে যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা শুনে সভাশুদ্ধ সকলে হাঁফ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল তখন রাজামশাই বললেন ডাকো পণ্ডিত সবার যত পণ্ডিত সবাইকে হুকুম হওয়া মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল এর কারণ কিছু বলতে পারো কাক আওয়াজ করল তার আবার কারণ কি পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাবি করতে লাগলেন একজন ছোকরা মতো পণ্ডিত খানিক্ষণ কাচুমাচু করে জবাব দিল আগে বোধহয় তার খিদে পেয়েছিল রাজামশাই বললেন তোমার যেমন বুদ্ধি খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন এখানে কি মুড়ি মুড়ি কি বিক্রি হয় মন্ত্রী ওকে বিদায় করে দাও সকলে মহাতম্বি করে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওকে বিদায় করুন আরেকজন পণ্ডিত বললেন মহারাজ কার্য থাকলেই তার কারণ আছে বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে সুতরাং বায়সপক্ষের কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে এতে আশ্চর্য কি রাজা বললেন আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধির লোকও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পাও মন্ত্রী আজ থেকে এর মাইনে বন্ধ করো অমনি সকলে হাঁ হাঁ করে উঠলে মাইনে বন্ধ করো মাইনে বন্ধ করো দুই পণ্ডিতের এই রকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল মিনিটের পর মিনিট যায় কেউ আর কথা কয় না তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন তিনি হুকুম দিলেন এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে রাজার হুকুম সকালে আড়ষ্ট হয়ে বসে রইল ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল চুলকিয়ে চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাঁক পড়ে গেল বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো রাজামশাইয়ের খিদেও নেই বিশ্রামও নেই তিনি বসে বসে ঝিমুতে লাগলেন সকালে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কম্মা বলে গাল দিচ্ছে এমন সময় রোগা সুটকো মতো একটা লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল রাজা মন্ত্রী পাত্রমিত্র উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন কি হলো কি হলো তখন অনেক জলের ছিটা পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল মহারাজ সেটা কি দাঁড় কাঁপছিল সকলে বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেন বলো দেখি লোকটা আবার বলল মহারাজ সে কি ওই মাথার ওপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করেছিল আর চোখ পাকিয়েছিল আর ক করে শব্দ করেছিল সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে হ্যাঁ হ্যাঁ ঠিক ওই রকমই হয়েছিল তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় হায় সেই সময় কেউ আমায় খবর দিলে না কেন রাজা বললেন তাই তো একে তোমরা তখন খবর দাওনি কেন লোকটাকে কেউই চেনে না তবু সে কথা বলতে সাহস পেল না সবাই বললে হ্যাঁ ওকে একটা খবর দেওয়া উচিত ছিল যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারল না লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল দৃঘাংচু সে আবার কি সবাই ভাবল লোকটা খেপে গেছে মন্ত্রী বললেন দৃঘাংচু কি হ্যাঁ লোকটা বলল দৃঘাংচু নয় দৃঘাংচু কেউ কিছু বুঝতে পারল না তবু সবাই মাথা নেড়ে বলল ও তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন সে কীরকম হ্যাঁ লোকটা বলল আগে আমি মুখ্য মানুষ আমি কি অত খবর রাখি ছেলেবেলা থেকে ত্রিঘাংচু শুনে আসছি তাই জানি ত্রিঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো সে যখন সবাই ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের ওপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে আমি তো আর কিছু জানি না তবে পণ্ডিতেরা যদি জানেন পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন না না ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি রাজা বললেন তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে তুমি থাকলে করতে কি লোকটা বলল মহারাজ সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না রাজা বললেন যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে তুমি নির্ভয় বলে ফেলো সভাসুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সাই দিয়ে উঠল লোকটা তখন বলল মহারাজ আমি একটা মন্ত্র জানি আমি যুগ জন্ম ধরে বসে আছি দৃঘাঞ্চুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না কারণ তার কথা কোনো বইতে লেখেনি আয় রে আয় এমন সুযোগ আর কি পাব রাজা বললেন মন্ত্রটা আমায় বলো তো লোকটা বলল সর্বনাশ সেই মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারোর কাছে উচ্চারণ করতে নেই আমি একটা কাগজে লিখে দিচ্ছি আপনি দুই দিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে কারণ দাঁড় কাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলে এই সর্বনাশ তখন সভা ভঙ্গ হলো সভা সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল তারা হাঁফ ছেড়ে বাঁচল সকলে দৃঘাংশুর কথা মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল তারপর রাজা মশাই দুই দিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন তাতে লেখা আছে হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিৎপটাং মুশকিল আসান উড়ে মালে ধর্মতলা কর্মখাল রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন তারপর থেকে তিনি দাঁড় কাঁক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কি না কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি আপনারা শুনলেন সুকুমার রায়ের দৃঘাংচু পরের সপ্তাহে দুইবার সুকুমারের দ্বিতীয় খণ্ডে শুনবেন পাগলা দাসুর একটি গল্প আজকের এপিসোডের শুরুর সুকুমার র্যাপের গীত রচনা সুকুমার রায় সঙ্গীত আমার নিজের এবং সুকুমার র্যাপের শুরুতে মিউ শব্দ সুপর্ণা দাসের বাকি মিউজিক নেওয়া হয়েছে গ্যারেজ ব্যান্ডের স্টক মিউজিক থেকে আশা করি আপনারা বাংলা গল্প পডকাস্ট শুনতে থাকবেন ধন্যবাদ